পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانات على السماوات والأرض والجبال সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক রাসুল সাল্লাহ আলি সাল্লামের ওপর আমরা আত্মসাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম ধারাবাহিকভাবে আত্মসাত বিষয়টি খুব জটিল ও কঠিন সম্পদ আত্মসাতের ফলাফল হল জাহান্নাম সম্পদ আত্মসাতের ফলাফল হল ইহকালে অপমান এবং পরকালে অপমান মানুষ যা আত্মসাত করবে তা থাকবে বিচারের মাঠে তার কাঁধের উপর সেটা যে বস্তুই হোক না কেন বিচারের মাঠে তা তার কাঁধের উপরে থাকবে এবং এগুলি নিয়ে সে বিচারের মাঠে ঘুরে বেড়াবে আমানত যেটা মানুষের কাছে রাখা হয় এ ব্যাপার আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আমানত বিধান রাসুল সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে যে আমানত আল্লাহ তালার পক্ষ থেকে যে আমানত মানুষের কাছে এসেছে আল্লাহ তালা বলছেন এটি আমি আকাশের উপর জমিনের উপর পাহাড়ের উপর পেশ করেছিলাম এই বস্তুগুলিকে আমি বলেছিলাম তোমরা আমানত রক্ষা করো তোমরা এর বিধিবিধান মেনে চলো ফা আবাইনা আইয়াহমিল নাহা ওয়াশ ফাকনা মিনহা ও হামালাহাল ইনসান তারা এটা নাকচ করেছে এই বস্তুগুলি আমানত বহন করতে নাকচ করেছে তারা একে বহন করার ব্যাপারে ভীতু হয়েছে তারা বলেছে আল্লাহ আল্লাহতালাকে আমরা এই আমানত বহন করতে পারবো না আমানত বহন করার ক্ষমতা যোগ্যতা আমাদের ভিতরে নেই এই বস্তুগুলি একবারে সরাসরি নাকচ করেছে আল্লাহ আল্লাহতালা আমরা এই বিধান বহন করতে পারবো না এই ক্ষমতা আমাদের ভিতরে নেই তারা ভীতি প্রকাশ করেছে ও হামালাহাল ইনসান কিন্তু মানুষ তা গ্রহণ করেছে মানুষ বলেছে আমরা এই আমানত বহন করতে সক্ষম যখনই মানুষ এই স্বীকৃতি দিয়েছে মানুষ যখন এটা বহন করতে চেয়েছে তখন আল্লাহ তালা বলেন জলুমান জাহুলা নিশ্চয় মানুষ বড় জালেম নিশ্চয় মানুষ বড় জাহেল সম্মানিত দর্শক মণ্ডলী বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আমরা এই আমানত রক্ষা করার বিষয়টি পেশ করে অন্যায় করেছি তাই কি আল্লাহ আমাদের বলছেন মানুষ বড় জালেম মানুষ বড় জাহেল এই কথাটি আল্লাহ আমাদের কেন বললেন আমরা তো আমানত রক্ষা করার জন্য স্বীকৃতি দিয়েছি আল্লাহ তালা এই জন্য বললেন যে আসলে আমানত একটি বিধান আমানত একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা জেনে মানবে না তারা হলো জালেম জেনেও মানে না যে সেই তো বড় জালেম জানার চেষ্টা করে না যে সে তো বড় জাহেল ইচ্ছা করলে ও আমানত জানতে পারবে কিন্তু জানার চেষ্টা করে না জানার মতো ক্ষমতা মানুষের ভিতরেই আছে মানুষই একমাত্র এমন একটি জাতি যে ইচ্ছা করলে একটা জিনিস বুঝতে পারবে আমি যদি টেবিলের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলি টেবিল বড় জাহেল আমার কথাই বোঝে না তাহলে এই কথাটা কি মানাবে আমি দেওয়ালের সামনে এক ঘন্টা বক্ত দেওয়ার পরে যদি বলি দেওয়াল বড় জাহেল আমার কথাই বুঝে না এই কথা মানাবে না কেন দেওয়ালের ভিতরে বুঝার ক্ষমতা নেই যার ভিতরে বুঝার ক্ষমতা আছে তাকেই জাহেল বলা যায় অতএব একটা টেবিলকে জাহেল বলা যাবে না একটা গাছকে জাহেল বলা যাবে না একটা দেওয়ালকে জাহেল বলা যাবে না কেন ও জড় বস্তু তার ভিতরে বুঝের ক্ষমতা নেই যার ভিতরে বুঝের ক্ষমতা রয়েছে তাকে জাহেল বলা যায় আর যে বুঝেও মানে না তাকেই জালেম বলা যায় এই জন্য আল্লাহ তালা বললেন মানুষ বড় জালেম মানুষ বড় জাহেল আমরা যারা দিন ধর্ম জানি বুঝি তারা মানি না আল্লাহ তালা তাদেরকে আলেম বলেছেন সলাত আদায় করতে হবে করি না তার মানে আমি জানি করতে হবে এখন আমি আলেম সম্পদ আত্মসাত করা যাবে না এটা আমি জানি তারপরে আমি তা করছি তার মানে আমি হচ্ছি জালেম আমি একজন মহিলা আমাকে পর্দা করে চলতে হবে এটা আমি জানি আমি মুসলিম আমি এটা প্রয়োজন মনে করি না আমি আমার আত্মার উপরে ভর করে চলছি আমার মন আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিক আমি চলে যাচ্ছি আমি বড় জাহেল আমি বড় জালেম সম্মানিত দর্শক মণ্ডলী দেখুন মনের অনুসরণ করে জান্নাত হবে না মনের অনুসরণ করে ফলাফল হবে জাহান্নাম আবহরাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে লায়াত খোলনাল জান্না তারা জান্নাতে যাবে না আবাদা কখনো যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মৌদুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না সে মনের অনুসরণ করে প্রবৃত্তির অনুসরণ করে সে আল্লাহর দেওয়া বিধানকে মানে না সে জালেম আর রাজলত মিনান্নেসায় পুরুষের বেশধারী নারী যারা নির্দ্বিধায় পুরুষের পোশাক পরে চলে গেঞ্জি গায়ে দিয়ে চলে পুরুষের প্যান্ট পরে ফতোয়া গায়ে দিয়ে চলে পুরুষের বেশ ধরে রাস্তাঘাটে নির্দ্বিধায় চলছে এরা জাহান নামে যাবে এরা জাহান্নাতে যাবে না এরা মনের অনুসরণ করে এরা জালেম ও দায়ুস আল্লাদি ইকির রফিয়া আলী আল খাবাসা যে দায়ুস সে জান্নাতে যাবে না অন্য বর্ণনে দায়েশের প্রতি জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে যে তার স্ত্রী পরিবারকে কঠোরভাবে কন্ট্রোল করার চেষ্টা করে না সে তার ইচ্ছে মতো চলে যেই ইচ্ছে মতো চলবে সেই হবে জালেম আর যে না বুঝে চলবে সেই হবে জাহেল সম্মানিত দর্শক মণ্ডলী বিষয়টি হয়তো বুঝে গেছেন জেনে বুঝে মানে না যারা তারাই হলো জালেম বুঝার চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল এই গতি আল্লাহ তালা মানুষকেই দিয়েছেন এই জন্য তো আল্লাহ অন্য জায়গাতে বলেন ডোমর ফলের কসম অজায়তুন জায়তুন ফলের কসম ও তুর সিনিন তুর পাহাড়ের কসম ওয়াহাদ আল বালাদিল আমিন মক্কা শহরের কসম লাকাত খালাকাল ইনসানা ফিহাসানে তাকবিম আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি যখন মানুষ বুঝেনি আমি তখন তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি বোঝার ক্ষমতা মানুষের ভিতরেই আছে অতএব মানুষই জালেম হতে পারে মানুষই জাহেল হতে পারে মানুষের ভিতরে আল্লাহ তার ভালো মন্দর ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন বুজ জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন কাজেই তাকে বুঝতে হবে বিষয়টি সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আমানতের বিষয়টি পেশ করতে চাচ্ছি আমানত যদি মানুষের রক্ষা না হয় তাহলে ফলাফল হবে জাহান্নাম এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমানতের যদি আত্মসাত করি তাহলে পরকালে লাঞ্ছিত অপমানিত হতে হবে জাহান নামে যেতে হবে পরকালের তো অপমান আছে আছেই দুনিয়া তো অপমান আছে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মা জাহারাল গলুল ফি কমিন ইল্লা রোবা যখন কোনো জাতির মাঝে আত্মসাত প্রকাশ পায় যখন কোনো জাতি আত্মসাতে লিপ্ত হয় তখন তাদের উপরে ভীতি চাপিয়ে দেওয়া হয় সবসময় তার ভিতরটা দুরু দুরু করে জাতির পয়সা আমি আত্মসাত করছি দুনিয়ায় কি হবে পরকালে কি হবে জাতির পয়সা আমি লুটে খাচ্ছি ইহকালে কি হবে পরকালে কি হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি আত্মসাত করে তাহলে তার অন্তরে আল্লাহ তালা ভীতি নিক্ষেপ করে দেন আসলে হাসার আলী রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্না সিদ্কা নিশ্চয় সত্য মানুষকে শান্তি তৃপ্তি দেয় অলকিজবা ও রিবা নিশ্চয় মিথ্যে মানুষকে বিপদের দিকে সন্দেহের দিকে কষ্টের দিকে টেনে নিয়ে যায় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম আত্মসাত মানুষের উপরে ভীতি চাপিয়ে দেওয়ার মাধ্যম মানুষ আত্মসাত করলে আল্লাহ তাদের উপরে ভীতি চাপিয়ে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণ সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এ বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আবারও হবে আসসালামু আলাইকুম রহমান আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার সম্ভব কিভাবে তার একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. Look, দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আত্মসাতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছিলাম আত্মসাতের ফলাফলের বিষয়টি পেশ করছিলাম আত্মসাত খুব একটা বড় ভয়াবহ পাপ যার ইহকালো ধ্বংস যার পরকালো ধ্বংস যার ফলাফল ইহকালে ভোগ করতে হয় পরকালে ভোগ করতে হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বেশ কিছু ব্যাপারে খুব কঠোর বাণী পেশ করেছেন তার একটি হলো এই আত্মসাত তিনি বলেন ওলা ফাসাস জেনাফি কমিন ইল্লা কাসরা ফিহমল মৌ কোনো জাতির মাঝে যদি জেনা ছড়িয়ে পড়ে অশ্লীল কাজ যদি ছড়িয়ে পড়ে তাহলে তাদের ভিতরে মরণ বেশি হয়ে যাবে হঠাৎ মরণ হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গায় বলেন লম তাজহারিল ফাহেসাত ফি কমিন ইল্লা ফাসা ফিহিম আল তাউন আল আউজাও যদি কোনো সম্প্রদায় জেনা প্রকাশ পায় অশ্লীল কাজ অবৈধ সম্পর্ক প্রকাশ পায় তাহলে তাদের ভিতরে দুইটি জিনিস দেখা দিবে এক হঠাৎ মরণ তারা কলেরা বা এই ধরনের রোগে মারা যাবে হঠাৎ মরণ ঘটবে আর একটি হচ্ছে এমন রোগ হবে যা পূর্ব কোনো দিন ছিল না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যা তার পূর্ব বংশে কারও ছিল না জেনার মাধ্যমে এমন রোগ হয় যা বংশে কোনো দিন ছিল না রাসুল সাল্লা সাল্লাম অত্র বিবরণে বলেন জেনা এমন একটি কাজ কোনো সমাজে ছড়িয়ে পড়লে সেখানে হঠাৎ মরণের অবস্থাটা বেশি হয়ে যাবে তিনি বলেন ওয়ালা নাকাসা কমন আল মিকি আলা আল মিজানা ইল্লা কোতে আনহমর রিস্ক যদি কোনো সম্প্রদায় ওজনে কম দেওয়া হয় নেওয়ার সমাতে বেশি নেবে দেওয়ার সমাতে কম দিবে এরকম যদি পরিবেশ ছড়িয়ে যায় তাহলে তাদের রুজি কমে যাবে তাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন লাম ইনকিসুল মিকিয়াল মিজানা মানুষ ওজনে কমবেশ করে না যখনই মানুষ ওজনে কমবেশ করে ইল্লা ওখেজু না অসিদ্ধাতিল মৌনাতে অজাউরি সুলতানে আলাইহিম ওজনে কম দিলে বেশি নিলে মানুষের উপরে তিনটি বিপদ নেমে আসবে তার একটি হচ্ছে দুর্ভিক্ষ নেমে আসবে অর্থ সম্পদের সংকট দেখা দিবে আর একটি হচ্ছে পারিবারিক খরচে সংকট দেখা দিবে মানুষ যতই পয়সা ইনকাম করুক মনে হবে যেন পরিবারের সম্পদ কুলাচ্ছে না আসে আর চলে যায় বরকত হয় না বরকত বুঝতে পারে না আসে আর চলে যায় এটা হবেই ওজনে কম দিলে তিনটে বিপদ নেমে আসবে তার দ্বিতীয় বিপদ হচ্ছে পারিবারিক খরচে সংকট নেমে আসবে তিন জাউরি সুলতান স্বৈরাচারী শাসক স্বেচ্ছাচারী শাসক তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে তাদের উপরে নির্যাতন চালানো হবে তাদের অর্থ সম্পদকে লুটে নেওয়া হবে তাদের মান মর্যাদাকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে তারা সমাজে কোনো সম্মান পাবে না ওই সমাজ যেই সমাজে ওজনে কম দেওয়া হবে ওজনে কম দেওয়ার বিষয়টি এত জটিল ও এত কঠিন রাসুল সাল্লাহ সাল্লাম অত্র হাদিসে বলেন ওজনে কম দিলে মানুষের অর্থ সম্পদ কমে যাবে তিনি বলেন লা হাকামা কমন বেগাইরে হাক্কিন ইল্লা ফাঁসা ফিহমাদ দাম যখন মানুষ অন্যায়ভাবে বিচার আচার করে কোর্ট কাচারিতে যখন বৈধ বিচার থাকে না গ্রামে যখন ইনসাফের সাথে বিচার হয় না সমাজে যখন ন্যায়সঙ্গতভাবে মানুষ বিচার পায় না তখন মানুষের ওপরে ছড়িয়ে যাবে রক্ত মারামারি বেশি হয়ে যাবে একজন আর মানবে না সে মনে করবে আমাদের প্রতি অন্যায় বিচার করেছে অতএব চলো যে কোনো মূল্যে প্রতিশোধ নিতেই হবে যখন অন্যায় বিচার সমাজে থাকবে তখন ওই সমাজ থেকে অন্যায়কে দূরে করা মোটেই সম্ভব হবে না যখন স্বার্থপর থাকবে বিচারের গতি যখন বিচারের গতিতে স্বার্থপরতা থাকবে তখন সমাজে মারামারি হইচই বন্ধ করার কোনো পথ থাকবে না নির্দ্বিধায় নির্বিচারে সেই সমাজে মারামারি নেমে আসবে এখন সমাজে ইনসাফ পর বিচার হয় না সমাজে ন্যায় বলে কোনো জিনিসই নেই উকিল জানে না মূল ঘটনা কি জজ জানে না আসল ঘটনা কি জজ উকিল না জেনেই একটা মিথ্যে কলমের ওপরে বিচার করে চলেছে হাজারো মানুষ জেলখানায় দিন কাটাচ্ছে হাজতে দিন কাটাচ্ছে ২০ বছর ৩০ বছর চল্লিশ বছর থেকে সে নিজেই জানে না আমি কেন জেলে আছি যে লোকটা জেলে আছে জজ তাকে আজীবন জেল ঘোষণা করেছে মানুষ আজকে দেখছে না ভাবছে না হাজারো মানুষ জেলে আছে দীর্ঘদিন থেকে কেন আছে তার নিজেরই জানা নাই জজ তাকে আজীবন জেলের ঘোষণা দিয়েছেন অথচ সে লোকটি সেদিন সে গ্রামে ছিল না প্রতিপক্ষ তাকে ঠেকানোর জন্য এক নম্বর আসামি করে তাকে জেলে নিক্ষেপ করেছে এই বিচার এই বিচারে সমাজে মারামারি হবেই অবধারিত হবে মারামারির বিষয়টি এত বেশি হবে রাসুল সাল্লাম বলেন অকাসর আল হারাজ হইচই মারামারি বেশি হয়ে যাবে হাত্তা একতলার রাজুলো ইবনা আমেহি ওয়াদা কারাবাতেহি অফিরয়তিন আবাহু মানুষ তার চাচার ছেলেকে হত্যা করবে তার নিকট আত্মীয়কে হত্যা করবে অন্য এক বর্ণনা এসেছে মানুষ তার পিতাকে হত্যা করবে মারামারি সমাজে এত বেশি হবে যখন আল্লাহ রসুল বললেন মানুষ তার পিতাকে হত্যা করবে চাচার ছেলেকে হত্যা করবে চাচাকে হত্যা করবে তখন সাহাবিগণ বললেন আল্লাহ রসুল লাইসালানা ওকুলোনা ফিজা জামান তাহলে কি ওই সময়তে আমাদের কোনো বিবেক থাকবে না কালা লা আল্লাহ রসুল বলেন না মানুষের বিবেক থাকবে না মানুষ হয়ে যাবে বিবেকহীন তিনি বলেন তুন যাও ওকুল ও আখতারে জালেকা জামান সেই সময়ে প্রায় মানুষেরই বিবেককে তুলে নেওয়া হবে একলোফলাহ হাবা মিনান নাস আর সমাজে যারা দায়িত্ব পালন করবে তারা হবে বিবেকহীন মানুষ বোকা মানুষ নিম্ন শ্রেণীর মানুষ বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী যখনই বিচার থাকবে না সমাজে বিচারক ঠিক মতো বিচার করবে না কোর্ট কাচারিতে ঠিক মতো বিচার হবে না তখন নির্দ্বিধাই সমাজে মারামারি হবে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন ওয়ালা খাতারা কমন যখনই কোনো মানুষ কোনো সমাজে গাদ্দারি করবে অদা খেলাপ করবে অদাকে রক্ষা করবে না ইল্লা সুল্লেতা আলেহিম তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে আল আদব্য শত্রুকে মানুষ যদি অদা ভঙ্গ করে অন্য বর্ণনা এসেছেন মানুষ যখন অদা ভঙ্গ করবে অদাকে রক্ষা করবে না তখন তাদের উপরে শত্রু পক্ষকে চাপিয়ে দেওয়া হবে এরা তখন নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলতে চাচ্ছি যে রাসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিসে বেশ কিছু মানুষের জন্য বিপজ্জনক আলোচনা পেশ করেছেন তার একটি আলোচনা পেশ করেছেন সমাজে যখন আত্মসাত দেখা দিবে সমাজের লোক যখন আত্মসাত করবে তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ভীতি চাপিয়ে দেওয়া হবে আল্লাহ তুমি আমাদেরকে এই আত্মসাতের মতো গৌরহিত অপরাধ থেকে রক্ষা করো তুমি আমাদেরকে ইহকালে পরকালে সম্মান দান করো আল্লাহ তুমি আমাদের কবুল করো এ বলে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সুহানাক আল্লাহ বেহামদেকা আসহাদ আল্লাহ তাস্তাক ফেরক কত আসসালামু আলাইকুম এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো হুকুম মানো হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাধান